ইচ্ছা করেছি সে বিষয়টি হল সে বিষয়টি হলো যে পবিত্র নিয়াতের মর্যাদা পবিত্র নিয়াতের মর্যাদা তবে এই মর্যাদাকে উল্লেখ করতে গিয়ে শুধু একটি কথা যদি আমরা মনে রাখি যে যদি পবিত্র নিয়াত আমরা না রাখি তাহলে কোনো ইবাদত কোনো সৎকর্ম আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ তালার নিকটে আমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না যদি আমরা আমাদের নিয়াত পবিত্র না রাখি ভালো নিয়াত না রাখি তাহলে আমাদের সমস্ত আমল বিফলে যাবে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করি عن عمر بن الخطاب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الأعمال بالنية ولكل امرئ ما نوى ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহ ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহ ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি এই হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজ সহি গ্রন্থে উল্লেখ করেছেন যদিও ইমাম বখারি রহমতুল্লাহ আলাই এই হাদিসটির অন্য একটি বর্ণনা যে রয়েছে সেই হাদিসটি সহি গ্রন্থের সর্বপ্রথমেই উল্লেখ করেছেন কিন্তু যে হাদিসটি আমি পাঠ করলাম যে হাদিসের শব্দগুলি আপনাদের সামনে তুলে ধরলাম এই হাদিস নম্বর হচ্ছে চুয়ান্ন সহি বোখারি সহি বখারির হাদিস নম্বর কত বললাম চুয়ান্ন আর মুসলিম গ্রন্থে সহি মুসলিম গ্রন্থে এই হাদিসটি এসেছে তার নাম্বার হচ্ছে একশো পঞ্চান্ন হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক হাজার নয়শো সাত তবে যে শব্দগুলি উচ্চারণ করেছি আপনাদের সামনে যে শব্দগুলি তুলে ধরেছি আপনাদের সামনে সেই শব্দগুলি সাহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস সমস্ত আমল আল্লাহ তবারাকাত আলার কাছে যেন গ্রহণযোগ্য হয় তার জন্য এই হাদিসটি আমাদেরকে সামনে রাখতে হবে তো হাদিসটির অর্থ আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরি বা ভাবার্থ ওমার আবনুল খতাব রবি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইসলাম ধর্মের যাবতীয় কর্ম নিয়াতের উপর নির্ভর করে আর প্রত্যেকটি মানুষ তার কর্মের ফলাফল পাবে তার নিয়ত অনুযায়ী অতএব যে ব্যক্তি আল্লাহ তদীয় রাসুলের দিকে হিজরত করবে তো তার হিজরত আল্লাহ তদীয় রাসুলের জন্যই গৃহীত হবে আর যে ব্যক্তি দুনিয়া হাসিলের জন্য কিংবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করবে তো তার হিজরত সেই কাজের জন্যই বিবেচিত হবে সম্মানিত দর্শক মণ্ডলী এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী তাহলে যে যেমন নিয়াত করবে সে তেমন ফল পাবে নিয়াতের উপর নির্ভর হচ্ছে আর আমাদেরকে জেনে রাখা দরকার যে সম্মত আমল আমরা যখন সম্পাদন করব তো সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্যে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে একটি শর্ত হলো এই নিয়াত ঠিক রাখতে হবে যে আমি এই ইবাদত করছি আল্লাহ তবারকুয়া তালার নৈকট্য লাভের জন্য এক নম্বর শর্ত আর দুই নম্বর শর্ত কি হলো যে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের তরিকা অনুযায়ী সেই আমলটা সম্পাদন করতে হবে আমি শুধু এই হাদিসের সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা তুলে ধরব আর অন্য কোনো বিষয় তুলে ধরব না তো এই হাদিস দ্বারা আমরা যা জ্ঞান লাভ করি বা এই হাদিস দ্বারা যা উপদেশ পাই তা হচ্ছে এই যে সমস্ত আমলে পরিশুদ্ধ নিয়তের প্রয়োজন রয়েছে আমাদের অন্তর আমাদের উদ্দেশ্য যেন ভালো হয় তো সেই নিয়ত অনুযায়ী সবাব বা পুণ্য নির্ধারিত হবে যার যেমন নিয়ত থাকবে সে তেমন পূর্ণ পাবে যদি ভালো নিয়ত থাকে তাহলে পূর্ণ পাবে আর যদি নিয়ত ভালো না থাকে তাহলে পুণ্যের জায়গায় কি হবে গুণা হয়ে যাবে দেখেন নিয়তটা যদি নিয়তের কারণে একটি গুরুত্বপূর্ণ এবাদত বা বড় এবাদত কি হয় জাহান নামে যাওয়ার একটি মাধ্যম বা অশিলা হয়ে যায় ধরুন নামাজ পড়া একটি বড় ইবাদত প্রকৃত ইসলাম ধর্মে নামাজের স্থান হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরেই সুতরাং এই নামাজ যদি আমরা আল্লাহর জন্য পড়ি তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো আর যদি কোনো মানুষকে দেখাবার জন্য এই নামাজ আদায় করি তাহলে এই নামাজ তো আল্লাহ তালা গ্রহণ করবেন না দ্বিতীয়ত এর গুণা হয়ে যাবে বিরাট সুতরাং এই নামাজ কি হয়ে যাবে জাহান নামে যাওয়ার একটি উপাদান বা মাধ্যম হয়ে যাবে তাহলে আমরা যখন নামাজ পড়ব নিয়াত কি রাখবো পরিশুদ্ধ করে নেব যে নামাজটা পড়ছি আল্লাহর জন্য আমরা অজু করব নিয়াত যেন আমাদের কি থাকে ভালো থাকে এই নয় যে এখন তো শরীরটা খুব অপরিষ্কার হয়ে আছে কিংবা এখন গরম লাগছে তো একটু ঠান্ডা করে দিই অজুর দ্বারা তাহলে এতে আপনি ঠান্ডা লাভের ঠান্ডা অর্জনের নিয়াত করলেন অজুতে তো আপনি এই নিয়াত করবেন না বরং নিয়াত করবেন কিসের যে আমি এই অজুর দ্বারা আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করতে চাই এইরকমভাবে সমস্ত ইবাদত হজ এই জন্য আমি পালন করছি যে এর দ্বারা আমি আল্লাহ তবারকুয়া তালার সন্তুষ্টি লাভ করতে চাই এই রকম যত এবাদত আছে এমনকি দান খায়রাত আপনি যে দান খয়রাত কাউকে আপনি এক হাজার টাকা দিলেন বা দশ হাজার টাকা দিলেন আপনার নিয়াতে এটা যেন না আসে যে এই এই লোক যাকে আমি এক হাজার টাকা দিলাম বা দশ হাজার টাকা দিলাম এই যেন আমাকে সবসময় মেনে চলে এই জন্য দিলাম যদি এই রকম নিয়াত করেন তাহলে আপনি আপনি কোনো স্বভাব পাবেন না আপনি আপনার কোনো পূর্ণ লাভ হবে না কিন্তু আপনি যখন বলবেন যে একে এই এই জন্য দিলাম যে এর দ্বারা আমি আল্লাহ তালার নৈকট্য লাভ করব। তো আপনি আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারবেন যে যেমন আমল করবে সে তেমন আমলের ফল পাবে সুতরাং আমরা নামাজের দিকে দিক নামাজের দিক দিয়ে অজুর দিক দিয়ে আরও অন্যান্য এবাদতের দিক দিয়ে হজ উমরার দিক দিয়ে সবসময় নিয়াকে পবিত্র রাখবো পরিশুদ্ধ রাখবো তবে আমাদের এবাদত বন্দেগি আল্লাহ তালা কবুল করবেন আমরা আমাদের মাতা পিতার যে সম্মান রক্ষা করব বা আমাদের মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করব তো এইটা যেন উদ্দেশ্য না থাকে যে আমি মাতা পিতার সম্পদ থেকে কিছু অংশ বেশি নিয়ে নেব বরং আমি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এই কাজ করছি কেন যে আল্লাহ তালা তা ফরজ করে দিয়েছেন তবে কোন সন্তান যদি বেশি কাজ করে সংসারে আর তার জন্য তার মজুরি স্বরূপ যদি মাতা পিতা তাকে কিছু কিছু বেশি অংশ দেয় তাহলে এটা না জায়েজ নয় এটা বৈধ এটা মজুরি হিসাবে তাকে দিয়েছে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার স্নেহের ছেলেরা আমার এবং স্নেহের মেয়েরা আমার আমাদের উচিত আমরা প্রথম থেকেই আমাদের মেয়াদকে পরিশুদ্ধ রাখবো পবিত্র রাখবো তবেই আমাদের আমল আল্লাহ তালা কবুল করবেন মেয়াদ পরিশুদ্ধ রাখার সঙ্গে সঙ্গে আমরা যে কোনো আমল করব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তরিকা অনুযায়ী এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে প্রদান করেন এই বলে আমি শেষ করছি اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب واتوب اليه والسلام عليكم ورحمه الله وبركاته